ডোন্ট মাইন্ড পরিবারের সন্তান মাতা পিতা ভাই বোন সবাই সমান লজ্জা সরম কিছু নাই গো তাদের খোলামেলা চলে সাদে নেয় জীবনের ওরা নির্বোধ জানোয়ার পশুদের দল মানুষের রূপ নিয়ে চলে বিশামাল ডোনমাইন পরিবারের সন্তান মাতা পিতা ভাই বোন সবাই সমান লজ্জা সরম কিছু নাই গো তাদের খোলামেলা চলে সাদে নেয় জীবনের ওরা নির্বোধ জানোয়ার পশু ওদের দল মানুষের রূপ নিয়ে চলে বেসামাল ডোনমাইন পরিবারের সন্তান মাতা পিতা ভাই বোন সবাই সমান দেখো ষাট বছরের বুড়ি হয়েছে চুড়ি ভাবখানা জানো তার বয়স কুড়ি ষোলো বছরের মেয়ে সঙ্গে নিয়ে খোলা মেলা চলে বুড়ি মেকআপ দিয়ে হে ষাট বছরের বুড়ি হয়েছে চুরি ভাবখানা জানো তার বয়স কুড়ি ষোলো বছরের মেয়ে সঙ্গে নিয়ে খোলা মেলা চলে বুড়ি মেকআপ দিয়ে বখাটে যুবকদের বড় হাসি পায় মনে মনে বলে চাচি খুঁজি গো তোমায় ডোন্ট মাইন্ড পরিবারের সন্তান মাতা পিতা ভাই বোন সবাই সমান লজ্জা সরম কিছু নাই গো তাদের খোলা মেলা চলে স্বাদ নেয় জীবনের ওরা নির্বোধ জানোয়ার পশুদের দল মানুষের রূপ নিয়ে চলে বেসামাল ডোন্ট মাইন্ড পরিবারের সন্তান মাতা পিতা ভাই বোন সবাই সমান লজ্জা সরম কিছু নাই গো তাদের খোলামেলা চলে সাথে নেয় জীবনের ওরা নির্বোধ জানোয়ার পশুদের দল মানুষের রূপ নিয়ে চলে বেসামাল ডোন্ট মাইন্ড পরিবারের সন্তান মাতা পিতা ভাই বোন সবাই সবাই সমান ভাই বোন মিলে মিশে ড্যান্স ক্লাবে যায় আছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নাচে আর গায় সবশেষ বাড়ি ফেরে গভীর রাতে কখনো বা রাত কাটে বন্ধুর বাড়িতে ভাই বোন মিলে মিশে ডান্স ক্লাবে যায় আছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নাচে আর গায় সবে শেষে বাড়ি ফেরে গভীর রাতে কখনো বারাত কাটে বন্ধুর বাড়িতে বাবা মা জানে তবু ফেরে না কুহুশ তারাও তো যৌবনে ছিল বেহুশ ডোন্ট মাইন্ড পরিবারের সন্তান মাতা পিতা ভাই বোন সবাই সমান লজ্জা সরম কিছু নাই গো তাদের খোলামেলা চলে সাদে নেয় জীবনের ওরা নির্ভ নির্বোধ জানোয়ার পশুদের দল মানুষের রূপ নিয়ে চলে বিষমাল ডোনাইন পরিবারের সন্তান মাতা পিতা ভাই বোন সবাই সমান লজ্জা সরম কিছু নাই গো তাদের খোলামেলা চলে সাথে নেয় জীবনের ওরা নির্বোধ জানোয়ার পশুদের দল মানুষের রূপ নিয়ে চলে বিষমাল ডোনাইন পরিবারের সন্তান মাতা পিতা ভাই বোন সবাই সমান একই সাথে ড্রয়িং রুমে বসিয়া সবাই নগ্ন ফিল্ম দেখে কোনো লাজ নাই পশুদের মতো করে জীবন কাটায় নষ্টামি নোংরামি মনে যাহা চায় একই সাথে ড্রয়িং রুমে বসিয়ে সবাই নগ্ন ফিল্ম দেখে কোনো লাজ নাই পশুদের মতো করে জীবন কাটায় নষ্টামি নোংরামি মনে যাহা চায় মিস্টার ইবলিসও যায় না সেথায় ওদের আচরণ দেখে সরমে লুকায় ডোন্ট মাইন্ড পরিবারের সন্তান মাতা পিতা ভাই বোন সবাই সমান লজ্জা সরম কিছু নাই গো তাদের খোলামেলা চলে সাদে নেয় জীবনের ওরা নির্বোধ জানোয়ার পশুদের দল মানুষের রূপ নিয়ে চলে বিষামাল ডোনমাইন পরিবারের সন্তান মাতা পিতা ভাই বোন সবাই সমান লজ্জা সরম কিছু নাই গো তাদের খোলামেলা চলে সাদে নেয় জীবনের ওরা নির্বোধ জানোয়ার পশুদের দল মানুষের রূপ নিয়ে চলে সমাজ ডোন্ট পরিবারের সন্তান মাতা পিতা ভাই বোন সবাই সমান লজ্জা সরম কিছু নাই গো তাদের খোলামেলা চলে সাথে নেয় জীবনের ওরা নির্বোধ জানোয়ার পশুদের দল মানুষের রূপ নিয়ে চলে সমাজ ডোন্ট পরিবারের সন্তান মাতা পিতা ভাই বোন সবাই সমান